রাত পর্যন্ত তিনি ওখানে থাকতেন এবং এই জন্য খাবার নিয়ে যেতেন আবার খাবার শেষ হয়ে গেলে খাদিজার কাছে ফিরে আসতেন আবার কয়েকদিনের খাবার নিয়ে যেতেন এটা স্পষ্ট এখানে যে আল্লাহর নবী খাদিজার কাছে ফিরে আসতেন সুম্মা ইয়ার জিহু ইলা খাদিজাতা খাদিজার কাছে আল্লাহ রসুল ফিরে আসতেন প্রায় মাহফিলে শোনা যায় বক্তাদের ওয়াজ হজের সময়ও যারা গ্রুপ নিয়ে যায় এদের দেখা যায় ওই জবালে নূরের গোড়ায় দাঁড়িয়ে বলে আহ আম্মাজান আয়েশা কি কষ্ট করে পাহাড়ে উঠছেন আল্লাহর নবী যে ইবাদত করেছেন ওঠার চেয়ে খাদিজার পাহাড়ে ওঠা কি হয়ে যায় শয়তান সব জায়গায় সহি জিনিসটাকে মেলান করে দেওয়ার জন্য একটা আকর্ষণীয় জিনিস কি করে ফিট করে হাদিসে বলা আছে যে আল্লাহর নবী সাল্লাম কয়েকদিনের জন্য খাবার নিয়ে যেতেন আবার শেষ হয়ে গেলে খাদিজার কাছে ফিরে আসতেন আপনি বোকার হিসেবে তিন নম্বর হাদিসটা করে দেখেন লেখা আছে সুম্মাইয়ার জেহ ইলা খাদিজাতা খাদিজার কাছে আল্লাহ রসুল ফিরে আসতেন ফাইয়াতা জব্বাদ মিসলিহা লিমিসলিহা এরকম আবার কয়েকদিনের জন্য খাবার নিয়ে যেতেন হাত্তা যা আহুল হকু এ অবস্থায় আল্লাহর নবীর কাছে হক আসলো ওহি আসলো অহু আফি গাড়ি হেরা তিনি তখন গাড়ি হেরায় অবস্থান করছিলেন ফাজ্জা আহুল মালাক ফেরেস্তা আসলেন ফকাল একরা পড়ো বুঝা গেল ইসলামের প্রথম শব্দ কি ওহির প্রথম শব্দ পড়ো আর আমরা বললাম না পড়বো না কেবল শুনবো এই যে গুমরাহি এটা পীরের মুরিদদের মধ্যে বেশি অন্যান্য সবার মধ্যে আছে আবার কেউ যদি পড়ে তো নির্দিষ্ট কোনো একটা বই পড়ে নির্দিষ্ট কোনো একটা বই সবুজ কালারের এটাই পড়ে এর বাইরে কোনো কি নাই তো এরকম কেউ সবুজ কালার কেউ গ্রিন কালার এরকম কিছু খাস বই নির্ধারণ করে নিয়েছে এ করা পড়ো এই জন্য পড়তে হবে কোরআন পড়তে গেলে চোদ্দটা র্যাম লাগবে আরে বেটা পড়ার জন্য চোদ্দটা না ভুল বুঝো কেন মানুষকে ওটা হলো মুফাসেরের জন্য একজন মুফাসের হওয়ার জন্য বলা হয়েছে সে আরবি ভাষার বিভিন্ন জ্ঞান তার থাকতে হবে চোদ্দটা ইলেমের কথা বলা আছে ওটা মুফাসের হওয়ার জন্য কিন্তু একজন লোক দিন জানার জন্য গবেষণা করার জন্য সে পড়বে না বুঝলে আলমদের কাছে জিজ্ঞেস করবে কোরআন বলছে ফাস আরু আহলা দিক্রি ইনকুন্তুম লা তুমি যদি না জানো তাহলে যে জানে তার কাছে জিজ্ঞেস করে নাও এখানে তো বলা হয় না যে চোদ্দটা এলেম ছাড়া তুমি কোরআন ধরতে পারবে না খবর দা ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা ওই পীর যা বছরে মানতে হবে শরীয়তে বিরুদ্ধে বললেও কি করতে হবে এখানে আছে একরা পড়ো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে ফেরেস্তা বললেন পড়ো ফাকুল তুমা আনাবে কারিন আল্লাহ রসুল সাল্লাম বলছেন আমি বললাম যে আমি তো পাঠক নই পড়তে জানি না নবীদেরকে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার কোন শিক্ষক দ্বারা শিক্ষা দেন নাই কালা ফা আকা জানি জিব্রাইল আমাকে ধরল ফাগত্তানি আমাকে চাপ দিল হাত্তা বালাগা মিন্নি আল জুহদা আমার ধারণ ক্ষমতার একেবারে চূড়ান্তে পৌঁছে গেল মানে এর চেয়ে একটু চাপ বেশি দিলে আর জীবিত থাকা যেত না সুম্মা আর সালানি এরপরে ছেড়ে দিল ফকাল একরা পড়ো ফাকুল মা আনাবে কারিন আমি বললাম যে আমি পাঠক নই পড়তে জানি না ফাখা জানি আমাকে আবার ধরলেন ফাগত্তানি আসানিয়াতা আমাকে দ্বিতীয়বার ধরে চাপ দিলেন হাত্তা বালাগা মিন্নি আল জুহুদা এতে আমার ধারণ ক্ষমতা সহ্য করার ক্ষমতার একেবারে শেষ সীমানায় পৌঁছে গেল সুম্মা আর সালানি এরপর আমাকে ছেড়ে দিল ফাকালা একরা আবার বলল পড়ো ফাকুল তো আনা মা আনাবে কারির আমি পাঠক নই পড়তে জানি না দুইবার গেল এরকম ফাগত্তানি সালেস আমাকে তৃতীয়বার চাপ দিল সুম্মা আর সালানি এরপরে আমাকে ছেড়ে দিলেন ফাকালা একরা বিসমি রব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক একরা ও রাব্বুকাল আকরম এরকম পাঁচটা আয়াত পড়াইলেন আল্লাহ রসুল সাল্লাম এই আয়াতগুলো পাইলেন ফারজা বিহা রাসুল্লাহ সাল্লাম ইয়ার জুফু ফুয়াদুহু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই আয়াতগুলো তিনি নিয়ে ফিরে আসলেন তখন তার কলিজা তার বক্ষ কাঁপতে ছিল ইয়ার জুফু কাঁপতে ছিল ফুয়াদুহু তার অন্তর কাঁপতে ছিল ফাদাখালা আলা খাদিজাতা বিনতে খোয়াইলাদিন এ অবস্থায় তিনি তার স্ত্রী হজরত খাদিজা বিনতে খোয়াইলাদ তার কাছে গেলেন ফকালা জাম্মিলুনি জাম্মিলুনি আল্লাহ রসুল সাল্লাম বললেন আমাকে চাদর দাও আমাকে চাদর দাও ফাজাম্মালুহু তাকে চাদর দিল হাত্তা দাহাবা আনহু আর রৌ এক পর্যায়ে তার ভিতরকার সেই ভীতিকর পরিস্থিতিটা চলে গেল ফাকাল আলী খাদিজাতা এবার আল্লাহ রসুল সাল্লাম খাদিজাকে বললেন ও আখবর আহাল খাবার আর এর মধ্যে সব খবর বললেন যা ঘটে গেছে পুরোটা বললেন তারপরে বললেন লাকাদ খাসি তু আলা নফসি আমি আমার জীবনের উপরে ভয় পেয়ে গেছিলাম আমার জানের উপর আশঙ্কা করেছিলাম ফাকালাত তু দেখেন খাদিজা রাদি আল্লাহ তালা আল্লাহ রসুলকে কিছু কথা বললেন অনেক সময় কথার দ্বারা অনেক উপকার হয় এই কথাগুলো একদিকে যেমন আল্লাহ রসুল সাল্লাহামকে সান্ত্বনা দিল আর অপরদিকে আল্লাহর নবীর কিছু বৈশিষ্ট্যর কথা আমরা এখানে জানব প্রশ্ন হচ্ছে এই যে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম এরকম ভয় পেলেন কি জন্য ভয়ের বিষয় আছে আল্লাহর ওহাই কোরআনের বাণী ওহির যে বড় দায়িত্ব এবং এটা যে এত বড় বিশাল আমানত এ কারণেই হয়তো ভয় পেয়ে গেছিলেন যদিও তিনি এখন পর্যন্ত বিষয়টা স্পষ্ট নন হাদিস থেকে বোঝা যাবে খাদিজা রাদি আল্লাহ তারা তখন বললেন কাল্লা না আপনার কোনো ভয় নেই আপনি জীবনের আশঙ্কা করবেন না আপনার ভয় নাই আবাদা আল্লাহ আপনাকে কখনো অপদস্থ করবেন না অপমান করবেন না বোঝা গেল খাদিজা আগের থেকে আল্লাহ বিশ্বাস করতো না এই কথা বললো কেমনে এখনো তো নবতের দাওয়াত দেওয়া হয় নাই উনি আল্লাহ নবীর সব খবর শুনে বললেন আল্লাহ আবাদা যে না আল্লাহ তালা আপনাকে কখনো অপদস্থ করবেন না অপদস্থ করার প্রসঙ্গ কেন আসলো আপনার প্রতি ওহিন আজিল করে এরপর আপনি মারা যাবেন আর এটা কাজ করতে পারবেন না এমনটা ঘটবে না বোঝা গেল এটা ইঙ্গিত ছিল আল্লাহ নবী নিজেও হয়তো বুঝতে পেরেছিলেন খাদিজাও বুঝতে পেরেছিলেন তারপরেও যেহেতু একটা দায়িত্বের ব্যাপার অবস্থার ব্যাপার সেজন্য বিষয়টা এমন হয়েছিল তো আপনাকে আল্লাহ অপমান করবেন না কি জন্য রেহমা আপনি তো রেহেম রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলেন ওয়াতাহামিলুল কাল্লা কাল মানে হলো বোঝা আপনি সমাজের বোঝা বহন করেন তো মানে কি সবাই আলুর বস্তাগুলো মাথায় নিয়ে টানেন ওয়াতাহামিলুল কাল মানুষের বোঝা বহন করেন মানে মানুষের কষ্ট দুঃখ দুর্দশা বিপদ আপদের সময় আপনি মানুষের পাশে দাঁড়ান ওয়াতাকসিবুল মাহাদুম অন্নহীন বস্ত্রহীন লোকদেরকে আপনি সাহায্য করেন মাহাদুম যাদের কিছুই নাই আদিম অন্নহীন বস্ত্রহীন চিকিৎসাবিহীন এরকম যারা কষ্ট করে আপনি সেই লোকদেরকে আপনি সাহায্য করেন ওয়াতাকরিদ দইফ আপনি মেহমানদের মেহমানদারি করেন আরবদের নিয়ম ছিল মুসাফিররা সফর করতে উঠে চলে বিভিন্ন জায়গায় তো কিছু লোকেরা ছিল তারা এই পথিকদেরকে মেহমান করতো কোনো নামের জন্য না নামের জন্য কি পথিকদের মেহমান করে নামের কি আছে কোন উপকার পাওয়ার তার খবর নাই কারণ সে তো মুসাফির পথিক আজকে আসলে আমরা কি করি আমাদের দেশে হোটেলগুলো রাস্তার পাশে যে হোটেলগুলো ওরা চিন্তা করে এই যে গ্রাহকগুলো এত কোনো বান্দা গ্রাহক না যা খাওয়াইতে খাইবে পচা তচা খাওয়াই দাও আরবরা এটা করতো না তো যাই হোক অতাকৃত দইফ মেহমানদের মেহমানদারি করে যে শোনেন হাতেম তাই উঠ জবাই করে খাওয়াইতো আরবে আগে নিয়ম ছিল এরকম তারা বাড়ির পাশে পতাকা লাগাই রাখতো আমার দেশে পতাকা লাগায় মাজারের পতাকা প্রায় জায়গায় দেখবেন গাছের উপরে পতাকা ঝুলে কি শালু কাপুরের পতাকা বিভিন্ন বর্ণের পতাকা তার মানে এখানে একটা কি আছে পীর আছেন খাজা বাবা আছেন মাজার শরীফ আছে এই যে লাল সালু লাল হলো বিপজ্জনক কি তারপরে ওরা পতাকা দিয়ে বুঝে দিল আমার কাছে আইসোটা বিপজ্জনক এরপরও মানুষ যায় যাই হোক এই পতাকা না ওরা পতাকা উড্ডিন করত মেহমানদের দাওয়াত দেওয়ার জন্য যে তোমরা আসো এখানে খাওয়ান আছে খাওয়াই তো ওই পতাকা খাওয়ান দেওয়ার জন্য আর এরা খাওয়ান নেওয়ার জন্য পার্থক্য এখানেই আল্লাহ রসুল সাল্লাহ আসলাম কি করতেন মানুষকে দিতেন আনা কাছেন বন্টন করতেন আর এরা সব নেয় কালকে ভৈরবে আমি প্রোগ্রাম করেছি আলসেব হাসপাতালে সাড়ে চার ঘন্টা বক্তব্য রেখেছি কয় ঘন্টা দেখ না গলা বসে গেছে কারণ ছিল আমার বিরুদ্ধে সেখানে লিপি বেশ করছে প্রশাসনের কাছে তো কালকে এরা সব ছিল বিভিন্ন প্রশ্ন করেছে তারা উত্তর দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত কি করবে আর সামেন আওয়া তা না বলে চলে গেছে সব ভাইরা আমার আমরা কোন সমাজে বসবাস করি যুগে যুগে এখানে আসবে ওই আবু তালেব যখন আবু তালেব তারা ওই যে আবু জাফর যখন আল্লাহ নবীর ওই যে সামনে বিষয়টা আসবে যখন হাবসার বাদশার সামনে বিভিন্ন কথা বলল এক পর্যায়ে মক্কার প্রতিনিধি ছিল ওখানে তারা বলল ইসার আসসালামকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ভালো জানা না গালিগালাজ করে একটা পয়েন্ট পাইল তো এটা সুখ তার কানে ঢুকলো বললো আচ্ছা বলো ঈশা সম্পর্কে তোমাদের রাখি দেখি উনি সুরায় মারিয়াম রায় আয়াতগুলো পরে শুনে দিলেন ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা এই আয়াতগুলো সব শুনে দিলেন আমাকে কালেমা কুন দাঁড়ালা সৃষ্টি করেছেন এইগুলো শোনার পরে হাবসার যে বাদশাহ উনি বললেন যে আল্লাহর কসম ঈসা আলাইহিসালামের মর্যাদা কোরআনে বর্ণিত মর্যাদার চেয়ে এক চুল পরিমাণও বেশি না এ কথা সে বুঝতে পারলো সে সার্টিফাই করলো কিন্তু পাশে আলেমরা বসা ছিল তার পিছনে কি ছিল আলেমদের বসাই ছিল হাদিসে আসছে হাস ও হাইসান তারা চিল্লান শুরু করলো তারপরেও বাদশাহ কান্দায় নাই কারণ বাদশার কাছে সহি এলেম ছিল সে মক্কার লোকদেরকে বলল তোমাদের হাদিয়া তো তোমরা ফিরে নিয়ে চলে যাও আর আবু সাহাবিদেরকে বলল তোমরা আফ্রিকায় থাকো এখানে থাকো তোমাদের কোনো ভয় নাই তোমরা স্বাধীন এখানে বসে তো আমাদের দেশেও সেই হাফসার বাদশার পিছনে যে আলেমরা বসেছিল সে আলেমরা এখনো কি আছে আছে মনে রাখতে হবে তো যাই হোক যেটা বলা হচ্ছে ওই আল্লাহর নবীর আদর্শ ছিল কেবল দেওয়ার এদের কাজ হলো কি নেওয়ার তাবিজ লেখে নেয় এখন তাবিজ বিক্রি করে মাহফিলে ওইখানে কিছুদিন আগে চরমনায় পেরে মাহফিল গেছে এই জন্য সমস্যাটা হয়েছে মাঠে ওই হাসপাতালের সামনে বড় মাঠ আছে চরমনায় পেরে মাহফিল ছিল ওরা কালকে শুনে বাকি যে আমি এত মাদ্রাসা করতেছি দুই হাজার কি আটষট্টি হাজার গ্রাম আটষট্টি মাদ্রাসা করবো এই জন্য আপনারা এক হাজার করে টাকা দিবেন তো কয়েক হাজার কুপন বিক্রি করছে এক হাজার টাকা প্রতি মাসে দিবে এরা এরপরে শুরু তাবিজ বিক্রি করা এক এক তাবিজ তো কয় যে এখান থেকে কত লক্ষ টাকা যে নিয়ে গেল দিচ্ছে মানুষ সব নেয় কেবল আল্লাহর রাসুল সাল্লাম এগুলো করতেন আলা নওয়াইবিল হককে এবং দুর্যোগ মুহূর্তে আপনি মানুষের কাছে সাহায্য করেন নওয়াইবুল হক এটা সবগুলোকে জামে মানে যে কোনো বালা মুসিবতে আপনি মানুষের পাশে দাঁড়ান সাহায্য করেন বোঝা গেল এই লোক কাজগুলো আল্লাহ নবী আগেও করতেন আমাদেরও করতে হবে আমরা কেবল এনজিওদের কাল বিরুদ্ধেই বলবো আর নিজেদের কোনো পরিকল্পনা নাই একটা কুয়ায় নষ্ট পানি আপনি দাঁড়িয়ে বলেন এ খবরদার এই কুয়ার পানি কেউ খাইবা না নষ্ট পানি লোকেরা বলল ভাই পিপাসায় মরে যায় কা গলা শুকিয়ে গেছে ভালো পানি দাও না ভালো পানি নাই তবে এই পানি খাইবা না এখন পিপাসার্ত লোক আরো ভারী হচ্ছে দল আরো চলে আসছে একজন দুইজন তিনজন দলে দলে আসতে লাগলো এখন পিপাসাও তীব্র হচ্ছে লোকের একের বাধা শুনবে আর গলা শুকিয়ে মরতেছে আর তুমি কত দূষিত পানি খাইলে অসুখ হইবে ওরে লাথি মেরে সরাই দিয়ে তারপরে দূষিত পানি পান করবে ঠিক কিনা ঠিক এরকম আমরা কেবল চিল্লাই এনজিও এই করলো সেই করলো তুমি করো বিকল্প কিছু করো এনজিওরা পাহাড়ে পর্বতে জঙ্গলে গিয়ে কি করে আমরা দেখেছি কষ্ট করে ওই হাসপাতালে এনজিওদের যারা বড় বড় খ্রিস্টানদের যারা আলেম ওরা ওইখানে বসে বসে রুগীদের পায়খানা সাফ করে ডায়রিয়া রুগীদের পায়খানা ধোয় আর আমাদের খানকায় বসে বসে ফিনফিনে জামা সাদা জামা এইগুলো আমাদের বুঝতে হবে আল্লাহর নবীর বৈশিষ্ট্য ছিল এগুলো আল্লাহ নবী এগুলো করেছেন এই করার কারণেই খাদিজা এই কথাগুলো বললেন কাজে একদিকে দিনের দাওয়াত চলবে আর একদিকে মানুষের কি করতে হবে এই সামাজিক বিষয়গুলো খেয়াল রাখতে হবে আমাদেরও খেয়াল রাখতে আমরাও আবার কারো অন্যজন নসিহত করবো না আমরা নিজের কাজগুলো করতে হবে না করতে গেলে বাধা আসে আপনারা জানেন যে বাধা কিভাবে আসে অনেক জায়গায় আর তারপর আমরা চেষ্টা করছি বিভিন্ন পাহাড়ে জঙ্গলে আমি বিভিন্ন জায়গায় গেছি এই মধুপুরের পাহাড়ে গেছিলাম কয়েকদিন আগে আপনার আমার সাথে অনেকেই ছিলেন সেখানে দেখলাম যে দলে দলে মানুষ কিভাবে খ্রিস্টান হচ্ছে সেই মোমেন সিং এর গারো পাহাড়ে সেখানে খ্রিস্টান হচ্ছে লোকের দলে দলে চিটাগাঙ্গের পাহাড়ি জাতি উপজাতিগুলো মুসলমান হওয়ার জন্য ওরা পাগল ইসলামের দাওয়াত দিলে কিচ্ছু লাগে না ওই খ্রিস্টান রাজা দেয় তার তিনে ভাগের এক ভাগে সাহায্য করি তোমার ইসলাম কোনো রাজি আছে ওদের সাহায্য চায় না ওরা আমাদের ছেলে পেলেকে তোমরা মানুষ করো শিক্ষা দাও শিক্ষা দেওয়ার ব্যবস্থা নেই ওদের কাছে দেখেন না আমরা খালি একটু উদ্যোগ নেওয়ার কারণে কত ছেলে জমা হয়েছিল পরে তো সেটা কালারিং হয়ে গেছে বিভিন্ন রকমের তো এরকম আজকে আমরাও যদি এই সমাজে কাজ করি কাজের মাঠ ময়দান আমাদের জন্য অনেক উর্বর কিন্তু আমরা তো সে কাজ করব না এই জন্য আল্লাহ রসুলের এই বিষয়গুলো বুখারি হাদিসে আছে এগুলো আপনারা নিজেরাও দেখবেন পড়বেন আমল করবেন আজকে বুঝাবেন আমাদেরও সেরকম ভূমিকা থাকা দরকার যে যেখানে আছেন সামাজিক কাজের সঙ্গে সম্পৃক্ত হবেন মানুষের সঙ্গে মিশা দরকার আছে হকের দাওয়াত পাইলে বাতিল এমনি উড়ে যায় এই যে ওরা যত প্রচার করছে ভালো হয়েছে কালকে ওখানে মসজিদের নিচতলা দোতলা সব পড়ে গেছে কালকে মাইক লেখানো লাগছে সাইডে সব জায়গায় অথচ আমরা ওই প্রোগ্রামটা করি মাসিক ঘরোয়া প্রোগ্রাম একটা দার্স কিন্তু ওরা প্রচার করে এমন সর্বনাশ করেছে যে আলহামদুলিল্লাহ কালকে আমাদের লোক হয়েছে তার তিন গুণ যা সবসময় তার তিন গুণ লোক হয়েছে অনেকে কৌতূহলী আছে যে লোকটা দেখি কি আর বিরুদ্ধে এত লাগলো কারা এরা আলহামদুলিল্লাহ প্রোগ্রামও ভালো হয়েছে মানুষেরা বুঝতে পারলো এখন তো আলহামদুলিল্লাহ ওখানে আর এদের বাধা দেওয়ার ইনশাল্লাহ কোন ক্ষমতা নাই লোকেরা কালকে বসে যে এরপর বাধা দিয়ে আসলে আমরা দেখে নেব কারা আছে শাহাদতের সুযোগ তো আমাদের আসে না শহীদ হওয়ার সুযোগ আছে না জেহাদের সুযোগ আছে না তো এইখান দিয়ে শুরু করবো আল্লাহ ওপেন বলে দিচ্ছে না আলহামদুলিল্লাহ দিনের দাওয়াত শুরু করবেন ভয় করবেন আল্লাহকে কাকে ওরা বলছে যে ভৈরবের জসিমুদ্দিন রহমানকে ঢুকতে দেওয়া হবে না বাবার জায়গির নাকি আমি কালকে আগে গেছি অন্য সময় যাই গিয়ে প্রোগ্রামের আগে গিয়ে হাজির হই কালকে এখানে জোহরে আগে রওনা করছি আসরে নজ পড়ছি গিয়ে ওখানে আসো বাধা বাধা দিতে আসো বললাম যে এই সমস্ত ভয় দেখাবি তোকে পিরে গো দেখো অনেক জমি জমা আছে খানকা আছে তরকা আছে বউ আছে কতগুলো বাচ্চা আছে এক কুড়ি এইগুলো পীর হইবে আমার ভবিষ্যতে এগো মরার ভয় আছে কারণ খেলাফত দিয়ে তো যাইতে হবে না তাহলে মারা গেলে অগো ভয় দেখাবি আর জাগবে এই সমস্ত কিছু যারা আল্লাহর দিনের জন্য শহীদ হতে চায় যাদের জীবনের সবচেয়ে বড় টার্গেট এটা তাদেরকে শাহাদতের ভয় দেখাইলে তারা খুশি না বেজার খুশি এটা আমরা চাই সাহাবাগাম খুশি হয়েছিলেন আমাদের মনে রাখতে হবে যত বাধা আসবে আমরা কাজ করবো কার জন্য সর্বোচ্চ ওরা কি করতে পারবে আমাদেরকে মেরে ফেলবেই তো এরপরে কিছু করতে পারবে আরো তো মরলে মরবো কার জন্য নাকি সারা জীবন জীবিত থাকবেন আপনারা আমাদের মরতে হবে না একদিন তো সেই মরণটা যদি বিছানায় শুয়ে শুয়ে না হয় প্যারালাইসিস হয়ে না হয় সেই মরণটা যদি আল্লাহর দিনের জন্য হয় তাহলে এর চেয়ে বড় পাওনা কিছু আছে ওরা আমাদের সেইটি দিতে যাচ্ছে তো খেয়াল রাখবেন এটা আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এটা এই জন্য আমাদের এই রাসুল সাহেব এই যে আদর্শটা এটা দেখবেন তো এটা খাদিজা বললেন খাদিজা এগুলো তো সান্ত্বনা দিলেন তারপরেও ফান তালাকাত বিহি তু খাদিজা রাজিয়াল্লাহ তালানহা আল্লাহ রসুলকে নিয়ে গেলেন হাত্তা আতাদবিহি Waraqa ibn Nawfal ibn Asad ibn Abdul Uzza ইবনে আম্মে খাদিজা খাদিজার চাচার ছেলে ছিল Waraqa ibn Nawfal ibn Asad ibn Abdul Uzza এই লোকটা এই ছিল ওয়াকান ইমরান তানাসরাফিল জাহিলিয়া এই লোকটা জাহিলি যুগে খ্রিস্টান হয়েছিল ওয়াকান ইয়াকতুবুল কিতাব আল ইব্রানি সে এব্রানি ভাষায় কিতাব লেখতো ফাইয়াক্তুব ইঞ্জিল বিল এব্রানি এতে ভাষা আল্লাহ ইয়াক্তুবা ইঞ্জিলের থেকেও সে এব্রানি ভাষায় অনুবাদ করত ওয়াকানা খান কাবির কদা আমিয়া লোকটা ছিল বুড়া অন্ধ হয়ে গেছিল ফাকার আতলাহু খাদিজাতু খাদিজা রাদি আল্লাহ তালানা ওই অরাকা ইবনে নওফাদের কাছে নিয়ে গিয়ে বললেন ইয়া ইবনে আম্মি ইসমা আমিন ইবনে আখিকা যে আমার চাচার ছেলে মানে চাস্তো ভাই আপনি আপনার ভাতিজার থেকে শোনেন কি বলেছে ফকাব আলাহ ওয়ারাকাত ইয়াবনা আখি মা দাত্তারা ওয়ারাকা ইবনে আফাল বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি উদ্দেশ্য করে যে হে ভাতিজা তুমি কি দেখো বলো ফাখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবরা মা রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যা দেখেছেন যা ঘটলো এ সবগুলো তিনি ওয়ারাকা ইবনে আফালের কাছে খুলে বললেন ফাকাল আলাহু ওয়ারাকা দেখেন ওয়ারাকা কি বলছে ওয়ারাকা আবার আলেমুল গায়েব না ওরাকা যেহেতু আসমানি কেতাবের আলেম ছিল তিনি বুঝতে পেরেছেন তার অভিজ্ঞতার আলোক তিনি বলছেন ফাকার আলহ ওরাকা হাদান নামুস এ হলো সেই নামুস হেব্রু ভাষায় নামুস মানে হলো জিব্রাহিল ফেরিস্তা যে আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে আসে হাদান নামুস আল্লাহ আলা মুসা এ হলো সেই নামুস ফেরিস্তা যে মুসার কাছে অবতীর্ণ আল্লাহ তালা তাকে মুছার কাছে পাঠিয়েছিলেন ইয়া লাইতানি এরপরে কি বলেন শুনুন ইয়া লাইতানি ফি হাজাজান হায় আফসোস আমি যদি তখন যুবক হতাম ইয়া লাইতানি আকুন হাইয়ান হায় আমি যদি তখন জীবিত থাকতাম এদ ইউখরিজুকা কওমুকা যখন তোমার জাতি তোমাকে বের করে দিবে তোমার জাতি তোমাকে বের করে দিবে এটা সে জানলো কেমন বের করে দিবে গায়ের কি না অভিজ্ঞতা এতে বুঝা গেল যুগে যুগে যারাই আল্লাহর দিনের কথা বলেছে তাদের কি তৎকালীন সমাজের প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা শাসকেরা যাজকেরা তাকে বের করার দেওয়ার চক্রান্ত করেছে সেই আলোকেই সে বলেছে এবারে আল্লাহ রসুল সাল্লাম কি বলছেন ফকাল রসুল্লাহ সাল্লাম আওয়ামুখ ইয়াহুম রাসুল্লাহ সাল্লাম বলেন আমাকে ওরা কি বের করে দিবে তাহলে বুঝা গেল আল্লাহ রসুল কি জানেন না গায়েব জানেন না ব্যাপারটা পরিষ্কার আল্লাহ রাসুল সাহেব জিজ্ঞেস করেন আমার জিয়া হোম তাহলে ওরা কি আমাকে বের করে দিবে কলা নাম হ্যাঁ বের করে দিবে লাম ইয়াতি কত্তু বিমিসলিমা জিতা বিহি ইল্লা দিয়া তুমি যা নিয়ে আগমন করেছ এই জিনিস নিয়ে দুনিয়াতে যে কেউ এসেছে তার সঙ্গী তার জাতি শত্রুতা করেছে বিদ্বেষ করেছে তার সঙ্গে চক্রান্ত করেছে তাকে হত্যা করার চক্রান্ত করেছে তোমার সঙ্গে তাই করা হবে এরপরে আবার সে তার বক্তব্য চলে গেল ওয়াইউদ্রিকনি অমুকা যদি আমি তোমার দিনটা পাইতাম তোমার সেই দিন যেদিন তুমি নবাদ প্রাপ্ত হবে দাওয়াত দিবে তোমার বিরোধিতা লোক লেগে যাবে সেই দিনটা যদি আমি পেতাম আনসুরকা নাসরান আমি তোমার সাহায্য করতাম আমার সব কিছু দিয়ে নাসরান মোয়াজ্জারা সর্বাত্মক দিয়ে সর্বাত্মক চেষ্টা সর্বশক্তি ব্যয় করে আমি তোমার সাহায্য করতাম এই কথা সে বলে দিল এতে বোঝা গেল যে আল্লাহর নবী সাল্লাহ সাল্লামকে ভবিষ্যতে যা ঘটবে তা বলে দেওয়া হলো অভিজ্ঞতার আলোকে এটাতে বোঝা গেল আগের লোকদের উপরে বিপদ এসেছে আমাদের নবীর উপর আসবে এবং তাই আসলো পরে সুম্মালামিয়ান রাখা এরপর অরাকা কিছুদিন পরে মারা গেল আন্তুফিয়া অফা তারাল ওয়াহাইউ এরপরে ওহি বন্ধ হয়ে গেল কিছুদিন অবহি বন্ধ থাকে তো আজকে আমরা এই পর্যন্ত আলোচনা